রহমান রাহিম সারা দুনিয়া জুড়ে আজ চলছে অসুরের রাজত্ব হিংসা হানাহানি আর বিদ্বেষের অনলে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে শান্তিপ্রিয় নিরীহ মানুষগুলো পৃথিবীর মানচিত্র হতে ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব বিনাশে শয়তানের অনুগত চক্রসমূহ সুপরিকল্পিত নীল নকশা অনুযায়ী তাদের চাল বিছিয়ে চলেছে প্রতিনিয়ত সত্যের বিজয় পতাকা উদ্দিনের লক্ষ্যে অসত্য ও অসুন্দর দাফনের বিপ্লবী শপথে যে জাতি উজ্জীবিত সেই মুসলমানদের স্বীয় কর্তব্য ভুলিয়ে দিতে অপসংস্কৃতির যে মোহজাল শয়তানি চক্র ছড়িয়ে দিয়েছে তা ছিন্ন করা না গেলে বিশ্বব্যাপী চলতে থাকা অন্যায় অত্যাচার জুলুম নিপীড়নের প্রতিরোধ সম্ভব নয় সম্ভব নয় ইরাক আফগান কাশ্মীর ও ফিলিস্তিনে অবর্ণনীয় জুলুমের শিকার আমার মা ভাই বোনদের উদ্ধার করা হে মুসলিম যুবক আর কত কাল তুমি ওদের জালে আটকে রাখবে তোমার বিপ্লবী সত্তা কতকাল তুমি মুখ বুঝে সহ্য করে যাবে তোমার মায়ের চরমতম অপমান কতদিন তোমার বোনের আত্মচিৎকার শুনেও অবনত মস্তকে দাঁড়িয়ে থাকবে কাপুরুষের মতো লাখো শিশুর বুক ফাটা না দেও কি তোমার গাফলতি ঘুম টুটবে না অথচ এমন তো হবার কথা নয় তুমি তো তুমি তো সেই বীর মুজাহিদের সন্তান যারা নিজেদের কলিজার ঘাম দিয়ে যবনিকা পাত ঘটিয়েছিলেন সকল জুলুম অন্যায় আর ক্ষুদাগ্রহিতা তুমি স্মরণ করে দেখো তোমার পূর্বসূরী ওমর আলী হামজা তারিক মুসা আর সালাদিনের অগ্নি ছড়া ইতিহাস যাদের এক হুঙ্কারে কেঁপে উঠত দাম্ভিক জালিমের শাহী মসনত তুমি তো তাদেরই উত্তর শুনি তবে কেন এত দ্বিধা কেন এত শঙ্কা ওঠো জাগো ঘুরিয়ে দাও সকল জালিমের রাজপ্রাসাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দাও সংগ্রামের রণডঙ্কা দুনিয়া জুড়ে আবারও কায়েম করো শান্তির সোনালী রাজ এ আহ্বানকে অবলম্বন করে ইসলামী সঙ্গীত জগতের অনন্য প্রতিভা বিপ্লবী কলম শৈলীর শিল্পী জাকির হাসানের প্রথম পরিবেশনা নারায়ে তাকবীর ইসলামী সঙ্গীতের সেরা আয়োজন নারায়ে তাকবীর তাকবীর তাকবীর তাকবীর আল্লাহ কবুল কর আমার মুনাজা আমি পাপি বন্দা তোমার চাইছি যে না যা আল্লাহ তুমি কবুল করো আমার মুনাজা বান্দা তোমার চাইছি যে না যা আল্লাহ আল্লাহ আকবর বসি আধার ধারায় আলো ছড়া নিখিল ধরনি তুমি চালা ছবি যে তোমার দানাল্লা তুমি তো বা ছবি যে তোমার দানাল্লা ফুলের বান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করো আমার মুনা আমি পাপী বান্দা তোমার চাইছি যে না যা আল্লাহ আল্লাহ শুধু কাটাই হেলায় চলেছি দেশে পাপের ভেলায় তবু করো এহসান আল্লাহ তুমি যে দয়াবা তবুও করো এহসান আল্লাহ তুমি যে দয়া আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করো আমার মুনাজা আমি পাপি বান্দা তোমার চাইছি যে না যা اللہ اللہ ওরে খালি দালিদের কোথায় উপমা কোথায় লাখো লাখো সেবীর কোথা হারালো তোর বুকেরই হিম্মত মুখে নারায় তাকে বীর ওরে খালি দালিদের কোথায় উপমা কোথায় লাখো লাখো সেবীর কোথা হারালো তোর বুকের হিম্মত মুখে নারায় তকবীর আকাশে বাতাসে গর্জন তুলে বল নারায় তকবীর নারায় তকবীর বল নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর বল নারায় তকবীর ওরে খালি দালিদের কোথায় উপমা কোথায় লাখো লাখো সে বীর কোথা হারালো তোর বুকেরই হিম্মত মুখে নারায় তাকবীর আকাশে বাতাসে গর্জন তুলে বল নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর আমার নদীর ব্যঙ্গ ছবি কেন উঠবে পত্রিকায় উমরের সেই হুঙ্কার কি আজ তোর বুকে নাই মিথ্যে নবীর দাবি আজ করবে কাদিয়ানি জং ধরেছে কি তোর প্রিয় শামশির খানি আমার নবীর ব্যঙ্গ ছবি কেন উঠবে পত্রিকায় ওমরের সেই হুঙ্কার কি আজ তোর বুকে নাই মিথ্যে নবীর দাবি আজ করবে কাদিয়ানি জং ধরেছে কি তোর প্রিয় শামশির খানি শ্রীগালের মতো কেন আজ তোর নত শির শ্রীগালের মতো কেন আজ তোর নত শির আকাশে বাতাসে ঘর জল তুলে বল নারায় তাকবীর নারায় বীর নারায় তাকবীর বল নারায় বীর ওরে খালি দালিদের কোথায় উপমা কোথায় লাখো লাখো সে বীর কোথা হারালো তোর বুকেরই হিম্মত মুখে নারায় তাকবীর আকাশে বাতাসে গর্জন তুলে বল নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর সারা দুনিয়ায় মুসলিম যেথা সেথায় সব ছিন্ন ভিন্ন করে দিয়ে আন ইসলামী শাসন শুনরে আওয়াজ কান পেতে ওই বাজেছে দাম রক্ত সাগরে পড়ে আছে তোর ভাইরা মামা সারা দুনিয়ায় মুসলিম জেথা সেথায় আগ্রাসন ছিন্ন ভিন্ন করে দিয়ে আন ইসলামী শাসন শোন রে আওয়াজ কান পেতে ওই বাজিছে দাম রক্ত সাগরে পড়ে আছে তোর ভাইয়েরা মামা পৃথিবীকে ফের জানিয়ে দে তুই আজবীর পৃথিবীকে ফের জানিয়ে দে তুই আজবীর আকাশে বাতাসে গর্জন তুলে বল নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর ওরে খালি দালিদের কোথায় উপমা কোথায় লাখো লাখো সে বীর কোথা হারালো তোর বুকেরই হিম্মত মুখে নারায় তকবীর ওলে খালি দালিদের কোথায় উপমা কোথায় লাখো লাখো সে বীর কোথা হারালো তোর বুকেরই হিম্মত মুখে নারায় তকবীর আকাশে বাতাসে গরজন তুলে বল নারায় তকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর নারায় তকবীর নারায় তকবীর বল নারায় তকবীর জানিয়ে জীবন আজ আছে কাল তারপর মাটি হবে জীবনের শেষ ঠিকানা জালিয়ে পৃথিবী একদিন হবে সে সেদিন আর পৃথিবীতে কে রবে না জানিয়ে জীব আজ আছে কলে তারপর মাটি হবে জীবনের শেষ ঠিকানা জানিয়ে পৃথিবী একদিন হবে শেষ সেদিন আর পৃথিবীতে কেউ রবে না জানিয়ে জীবন দুদিনের পৃথিবীতে রবে তুমি কিছু একদিন শেষ হবে জীবনের আয়োজন দুদিনের পৃথিবীতে রবে তুমি কিছু একদিন শেষ হবে জীবনের আয়োজন চলে যেতে হবে সব মায়া ছেড়ে কবরে তোমার সাথী কেউ হবে না জানিয়ে জীব আজ আছে কাল তারপর মাটি হবে জীবনের সে জানিয়ে পৃথিবী একদিন হবে সে সেদিন আর পৃথিবীতে কেউ রবে না জানিয়ে জীব জীবনের তোরি জানি থেমে যাবে কাঁদবে স্বজন তোমার রেখে যাবে সতরি জীবনের তরি জানি হেমে যাবে একদিন কাঁদবে স্বজন তোমার রেখে যাবে সতরি হিসেবে খাতা যদি না হয় স্বর্গের তরি তুমি কভু পাবে না জানিয়ে জীব আজ আছে কলে তারপর মাটি হবে জীবনের শেষ ঠিকানা জানিয়ে পৃথিবী একদিন হবে সে সেদিন আর পৃথিবীতে কেউ রবে না জানিয়ে জীব আজ আছে কাল তারপর মাটি হবে জীবনের শেষ ঠিকানা আমি যুদ্ধে যেতে চাই মাগো দাও না বিদায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় আমি যুদ্ধে যেতে চাই মাগো দাও না বিদায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় মজলুমানের কান্না মার সইতে পারি না নির্বিচারে মরছে মাগো শিশু বেগুনা নির্যাতনে ঝুলছে দেখো আমার বোনের লাশ মোদের ভূমি নিচে কেড়ে করছে ওরা গ্রাস মজলুমানের কান্না মার সইতে পারি না নির্বিচারে মরছে মাগো শিশু বেগুনা নির্যাতনে ঝুলছে দেখো আমার বোনের লাশ মোদের ভূমি নিচ্ছে কেড়ে করছে ওরা গ্রাস মজলু মানে ডাকছে আমায় আয় রে ছুটে আয় মজলু মানে ডাকছে আমায় আয় রে ছুটে আয় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় আমি যুদ্ধে যেতে চাই মাগো দাও না বিদায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় তোমার ছেলে দেখবে মাগো ইবিনে কাসিম হবে সাত সাগর আর তেরো নদীর সিন্ধু পাড়ি দেবে আচল ছায়ায় তবুও কি রাখবে মাগো বেঁধে চারিদিকে ওরা কি মা মরবে কেঁদে কেঁদে তোমার ছেলে দেখবে মাগো ইবিনে কাসিম হবে সাত সাগর আর তেরো নদীর সিন্ধু পাড়ি দেবে আচল ছায়ায় তবুও কি রাখবে মাগো বেঁধে চারিদিকে ওরা কি মা মরবে কেঁদে কেঁদে হাসি মুখে দাও না বিদায় চোখের জলে নয় হাসি মুখে দাও না বিদায় চোখের জলে নয় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় আমি যুদ্ধে যেতে চাই মাগো দাও না বিদায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় বিজয় বেশে আসবো ফিরে মাগো তোমার কোলে দুঃখ ভুলে সেদিন মাগো হাসবে চোখের জলে শহীদ হলেও মাগো তোমার দুঃখের কিছু নাই জান্নাতিদের মাঝে তোমার ছেলের হবে ঠাই বিজয় বেশে আসব ফিরে মাগো তোমার কোলে দুঃখ ভুলে সেদিন মাগো হাসবে চোখের জলে শহীদ হলেও মাগো তোমার দুঃখের কিছু নাই জান্নাতিদের মাঝে তোমার ছেলের হবে ঠাই মায়ার বাঁধন দাও না কুলে শহীদ হতে যাই মায়ার বাঁধন দাও না কুলে শহীদ হতে যায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় আমি যুদ্ধে যেতে চাই মাগো দাও না বিদায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় আমি যুদ্ধে যেতে চাই মাগো দাও না বিদায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় মুসলমানের রক্তে দেখো আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূমিতে আল্লাহর হুকুমত চলবে মানব না কোন জালিমের শাসন তালিমার পতাকায় উড়বে তৌহিদিনী শান উড়বে আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূমিতে আল্লাহর হুকুমত চলবে মানব না কোন জালিমের শাসন কালিমার পতাকায় উড়বে তৌহিদি নিশান উড়বে আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূমিতে আল্লাহর হুকুমত চলবে মানব না কোন জালিমের শাসন কালিমার পতাকায় উড়বে তৌহিদি নিশান উড়বে কেউ রবে ওই উঁচু প্রাসাদে কেউ রবে মাটিতে কেউ খাবে আর কেউ পাবে না মরবে মানুষ কেন আহারে কেউ রবে ওই উঁচু প্রাসাদে কেউ রবে মাটিতে কেউ খাবে আর কেউ পাবে না মরবে মানুষ কেন আহারে কেউ রবে ওই উঁচু প্রাসাদে কেউ রবে মাটিতে কেউ খাবে আর কেউ পাবে না মরবে মানুষ কেন আহারে খোদার বিধানে তো নেই ব্যবধান মানুষ কেন তা গড়বে আল্লাহর হুকুমত চলবে আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূমিতে আল্লাহর হুকুমত চলবে মানব না কোন জালিমের শাসন কালিমার পতাকায় লড়বে তৌহিদি নিশান উড়বে দুর্বলেরা বলো আর কতদিন কাঁদবে ভাবে নীরবে মজলুমে রক্ত ভেসে যাবে আর কতদিন বলো অঝরে দুর্বলেরা বলো আর কতদিন কাঁদবে ভাবে নীরবে মজলুমে রক্ত ভেসে যাবে আর কতদিন বলো অঝরে দুর্বলেরা বলো আর কতদিন কাঁদবে ভাবে নীরবে মজলুমের রক্ত ভেসে যাবে আর কতদিন বল ঝরে মানব নার কোন পরাধীনতা জিহাদিয়া গুণ জ্বলবে আল্লাহর হুকুমত চলবে আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূমিতে আল্লাহর হুকুমত চলবে মানব না কোনো জালিমের শাসন কালিমার পতাকায় উড়বে তৌহিদি নিশান উড়বে সব ভেদাভেদ মোরা করে দেব দূর আনব মানবতা ছিনিয়ে খোদার সেনারা জেগেছে আবার এতদিন ছিল যারা ঘুমিয়ে সব ভেদ মোরা করে দেব দূর আনব মানবতা ছিনিয়ে খোদার সেনারা জেগেছে আবার এতদিন ছিল যারা ঘুমিয়ে সব ভেদাভেদ মোরা করে দেব দূর আনন্দ মানবতা ছিনিয়ে খোদার সেনারা জেগেছে আবার এতদিন ছিল যারা ঘুমিয়ে পরাজয়ের ইতিহাস ভেঙে ওরা ওরা আলো চালবে আল্লাহর হুকুমত চলবে আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূমিতে আল্লাহর হুকুমত চলবে মানব না কোন জালিমের শাসন কালিমার পতাকায় উড়বে তৌহিদি নিশান উড়বে আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূমিতে আল্লাহর হুকুমত চলবে মানব না কোন জালিমের শাসন কালিমার পতাকাই উড়বে তৌহিদি নিশান উড়বে তৌহিদি নিশান উড়বে তৌহিদি নিশান উড়বে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে আসবে না কেউ আর কখনো ফিরে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে আসবে না কেউ আর কখনো ফিরে খোদার পথে জীবন যদি চলে যায় থাকবে চিরদিন সুখের নিরে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে আসবে না কেউ আর কখনো ফিরে হবে রে খেলা ঘরে জীবনের মুহে পড়ে আর কতদিন ভালো কাটাবে পাপের এই ভেলা চোরে আধারের গহতলে আর কতকাল বলো হারাবে এমনি করে শোনে একদিন ভেবেছ কি মন তুমি কোথায় রবে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে আসবে না কেউ আর কখনো ফিরে কি হবে বলো প্রাসাদের নীড় করে জানো যদি একদিন ভেঙে যাবে কেউ সাথী হবে না পৃথিবী ছেড়ে গেলে কি হবে বলো মায়ার বাঁধন যদি না থাকে তোমার ও পারের সম্বল ভেবেছ কি পার তুমি কিভাবে হবে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে আসবে না কেউ আর কখনো ফিরে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে আসবে না কেউ আর কখনো ফিরে খোদার পথে জীবন যদি চলে যায় থাকবে চিরদিন সুখের নিড়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে আসবে না কেউ আর কখনো ফিরে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে আসবে না কেউ আর মনে আমার আশা ছিল মনে আমার আশা ছিল মদিনাতে যাব আমি মদিনাতে যাব নবীর কদম ছুঁয়ে আমি নবীর কদম ছুয়ে আমি সেথায় পড়ে রব আমি রোজায় পড়ে রব মনে আমার আশা ছিল মদিনাতে যাব আমি মদিনাতে যাবো যেথায় ঘুমায় মোর নদীজি শুয়ে মরুর বুকে সেথায় যেতে মন আমার কাঁদে ধুকে ধুকে যেথায় ঘুমায় মোর নদীজি মরুর বুকে সে তাই যেতে মনামার কাঁদে ধুকে ধুকে তুষের আগুন জলে বুকে তুষের আগুন জলে বুকে কেমনে তারে পাবো বলো কেমনে খাই যাব মনে আমার আশা ছিল মদিনাতে যাব আমি মদিনাতে যাব না যে আমার সম্বল করে নাই যে আমার তরি আরব সাগর কেমনে বলো দেব আমি পারি নাই যে আমার সম্বল করি নাই যে আমার তরী আরব সাগর কেমনে বলো দেব আমি পারি মনের আশা মনের মাঝে মনের আশা মনের মাঝে কেমনে কবর দেব আমি কেমনে সে থাই যাবো মনে আমার আশা ছিল মদিনাতে যাব আমি মদিনাতে যাব তোমরা যারা যাব আমার প্রিয় নবীর দেশে পৌঁছে দিও তাহার রোজার পাশে তোমরা যারা যাব আমার প্রিয় নবীর দেশে আমার সালাম পৌঁছে দিও তাহার রোজার পাশে আখেরাতে তার সাফায়া আখেরাতে তার সাফায়া কেমনে বল পাবো আমি কেমনে সে থাই যাব মনে আমার আশা ছিল মদিনাতে যাব আমি মদিনাতে যাব নবীর কদম ছুঁয়ে আমি নবীর কদম ছুঁয়ে আমি সেথায় পড়ে রব আমি রোজায় পড়ে রব মনে আমার আশা ছিল মদিনাতে যাব আমি মদিনাতে যাব মনে আমার আশা ছিল মদিনাতে যাব আমি মদিনাতে যাব লাখো শহীদের রক্তে কেনা আমার দেশের মাটি সবুজ শ্যামল হৃদয় কারা সোনার চেয়েও খাটি লাখো শহীদের রক্তে কেনা আমার দেশের মাটি সবুজ শ্যামল হৃদয় কারা সোনার চেয়েও খাটি ভাষার জন্য যে মাটির ছেলে অকাতরে বিলায় প্রাণ সে বাংলায় জন্ম আমার আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান এ বাংলায় জন্ম কত সাউলিয়া পীর এ বাংলায় অস্ত্র ধরেছে কত লাখ হাজার বীর এ বাংলায় জন্ম কত সাউলিয়া পীর এ বাংলায় অস্ত্র ধরেছে কত লাখ হাজার বীর যারা শির দিয়েছে তবু দেয়নি নিজের ইমান আমি সে বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান লাখো শহীদের রক্তে কেনা আমার দেশের মাটি সবুজ শ্যামল হৃদয় কারা সোনার চেয়েও খাটি ভাষার জন্য যে মাটির ছেলে অকাতরে বিলায় প্রাণ সে বাংলায় জন্ম আমার আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলায় কথা বলি বাংলা আমার সুর এ বাংলার গান আমি নিয়ে যাব দূর বহুদূর আমি বাংলায় কথা বলি বাংলা আমার সুর এ বাংলার গান আমি নিয়ে যাব দূর বহুদূর করলে আঘাত কেউ বাংলার বুকে ছিঁড়ে নেব তার প্রাণ আমি বাংলার বীর সন্তান করলে আঘাত কেউ বাংলার বুকে ছিঁড়ে নেব তার প্রাণ আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান লাখো শহীদের রক্তে কেনা আমার দেশের মাটি সবুজ শ্যামল হৃদয় কাড়া সোনার চেল খাটি ভাষার জন্য যে মাটির ছেলে অকাতরে বিলায় প্রাণ সে বাংলায় জন্ম আমার আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান মা পৃথিবীর সবচেয়ে প্রিয়তম শব্দ মায়ের আদর ভালোবাসা আর স্নেহের কাঙাল প্রতিটি মানুষ মা আল্লাহর সেরা দান কিন্তু সেই মা যার নেই তার জন্য জীবন যে কতটা বেদনাময় তা বলে বোঝানো যায় না তাই তো ভগ্ন হৃদয় বেকুল কণ্ঠে বার বার কেঁদে ওঠে মা মাগো তুমি কোথায় আ না মাগো তোমায় চলে গেছো তুমি দূর জানায় কতদিন দেখি না মাগো তোমায় চলে গেছো তুমি জানায় আদর করে ডাকে না তো কাছে আদর করে ডাকে না তো কাছে তোমার বিরহে মা বুক ভেঙে যায় কতদিন দেখি না মাগো মা চলে গেছো তুমি দূর জানায় চোট খেলে মাগো তুলে নিতে কোলে আদর সোহাগ দিয়ে অশ্রু মুছে গিয়ে সবই যেতাম ভুলে হোচট খেলে মাগো তুলে নিতে কোলে আদর সোহাগ দিয়ে অশ্রু মুছে দিয়ে সবই যেতাম ভুলে আজার কে অশ্রু বুঝে না আমার দুঃখ কেউ তো বোঝে না তোমার মতো কে ডাকে না আমায় কতদিন দেখি না মাগো তোমায় চলে গেছো তুমি চিরজানায় যখনই আসুক হতো রাত জেগে তুমি দুহাত তুলে তোমার অশ্রু ঝরাতে ভালো হতাম আমি যখনই অসুখ হতো রাত জেগে তুমি তুমি দুহাত তুলে তোমার অশ্রু ঝরাতে ভালো হতাম আমি সেই তুমি চলে গেছ স্বর্গে তোমায় কতদিন দেখি না মাগো তোমায় চলে গেছো তুমি দূর জানায় কতদিন দেখি না মাগো তোমায় চলে গেছো তুমি জানায় আদর করে কে ডাকে না তো কাছে আদর করে কে ডাকে না তো কাছে তোমার বিরহে মা বুক ভেঙে যায় কতদিন দেখি না মাগো তোমায় চলে গেছো তুমি দূর জানায় কতদিন দেখি না মাগো তোমায় চলে গেছো তুমি দূর জানায় সদা চলবে কথা সবে বলবে সত্যের পথে সদা চলবে ন্যায়ের কথা সবে বলবে সত্যের পথে সদা চলবে ন্যায়ের কথা সবে বলবে শত্রু এলে বজ্র হাতে নারায় তাকবীরে দলবে নারায় তাকবীর বলবে সত্যের পথে সদা চলবে মেয়ের কথা সবে বলবে সত্যের পথে সদা চলবে মেয়ের কথা সবে বলবে মেয়ের প্রতি মোদের নবী আরো কত শত সাহাবা পশু পাখি আকুল সুরে গায়ে শোনো আজ মারহাবা ন্যায়ের প্রতি মোদের নবী আরো কত শত সাহাবা পশু পাখি আকুল সুরে গায়ে শোনো আজ মারহাবা ন্যায়ের প্রতি মোদের নবী আরো কত শত সাহাবা পশু পাখি আকুল সুরে গায়ে শোনো আজ মারহাবা তাদের মতো তোমার জীবন সুন্দর করে তুমি গড়বে সত্যের পথে সদা চলবে ন্যায়ের কথা সবে বলবে সত্যের পথে সদা চলবে ন্যায়ের কথা সবে বলবে ওই যে শোনো মজলু মানে আহাজারি কান্না বইছে দেখো আজও তাদের রক্ত সাগরের বন্যা ওই যে শোনো মানে আহারি কান্না বইছে দেখো আজ তাদের রক্ত সাগরের বন্যা ওই যে শোনো মানে আহারি কান্না বইছে দেখো আজ তাদের রক্ত সাগরের বন্যা তাদের পাশে দাঁড়িয়ে তোমার রক্তের ঘাম তুমি ধরাবে সত্যের পথে সদা চলবে ন্যায়ের কথা সবে বলবে সত্যের পথে সদা চলবে ন্যায়ের কথা সবে বলবে শত্রু এলে বজ্র হাতে নারায় তাকবীরে দলবে নারায় তাকবীর বলবে সত্যের পথে সদা চলবে ন্যায়ের কথা সবে বলবে সত্যের পথে সদা চলবে ন্যায়ের কথা সবে বলবে শত্রু এলে বজ্র হাতে নারায় তাকবীর দলবে নারায় তাকবীর বলবে সত্যের পথে সদা চলবে ন্যায়ের কথা সবে বলবে সত্যের পথে সদা চলবে ন্যায়ের কথা সবে বলবে হুম জন রে পার করি তোর পারা পারে খবর না সারা জনম ঢের মাঝে চললি রে না বাই আসর নাসর কোথায় হবে রইবি যে কোথায় তোর পারা পারে খবর নাই ও মাঝি ভাই কত পারের খবর না নদীর আধার গহীন তলে উঠবে যেদিন ঝড় খোদা যদি আজ দরিয়ায় পড়বি যেদি কেমনে পাবিঠা শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন গীতিকার সুরকার ও শিল্পী জাকির হাসানের কণ্ঠে ইসলামী সঙ্গীতের সেরা আয়োজন নারায় তাকবি কণ্ঠ সহযোগিতায় ছিলেন শরীফ মাহমুদ ও সুহাইল মাহমুদ উপস্থাপনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিখ ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছেন Maulana Salahuddin Rahmania cassette Bhuban Sat Masjid supermarket Mohammadpur Dhaka আল্লাহ হাফিজ